ان ان ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من من شرور انفسنا ومن ومن سيئات اعمالنا يهده الله الله الله فلا فلا مضل له له له يضلل هادي واشهد واشهد لا لا اله الا وحده شريك محمدا عبده ورسوله صلى تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চোদ্দোশো একচল্লিশ হিজড়ি মোতাবেক দুই হাজার বিশের মাহে রমজান আল মোবারকে সহি সালামত পৌঁছিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ <clears throat> আল্লাহ রবুল্লা আলমিন যেমন আমাদেরকে নিরাপদ সহি সালামত মাহে রমজানে পৌঁছিয়ে দিয়েছেন তেমনই যেন আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এই রমজান মাসে তার সন্তুষ্টি তার মার্জনা এবং তার পক্ষ থেকে অশেষ রহমত হাসেলের তৌফিক দান করেন <clears throat> এবং তার জন্য আমলে এবাদত বন্দেগীতে আখলাখ চরিত্রে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তবা ইস্তেফার করে সমস্ত গুনহার বোঝা থেকে মুক্ত হওয়ার এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের অসন্তুষ্টির কথা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন সাল্লাতিম সালাম নাজিল হকেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যিনি রমজান মাসের আগমনে সুসংবাদ দিতেন সাহাবাই কেরামদেরকে আজকে এমন একটি সময় আলোচনা শুরু করছি যে সময়টি হচ্ছে তিরিশে সাবান শেষ করে কিছুক্ষণ আগেই আমরা চাঁদ ওঠার খবর পেয়েছি মাগরেবের সলাতের পরে পরে সৌদি আরবে আর এই তিরিশে সাবান চোদ্দোশো একচল্লিশ সিজির মোতাবেক তেইশে এপ্রিল দুই এই রমজান মাসের প্রথম রাত কারণ আরবি মাস শুরু হয় সন্ধ্যাবেলা থেকে চাঁদের সাথে সম্পর্ক এই রমজান মাসের প্রথম রাতে কিছুক্ষণ পরে আমরা সালাতুত্তার আবি আদায় করব। আল্লাহ রবুল আলম যেন বালা মুসিবত দূর করে দেন এবং মুসলিম উম্মাকে তাদের ফরজ এবং সালাতুত্তার আবি কেয়াম এই রমজানে দ্রুত মসজিদে আদায় করার সুযোগ করে দেন রব্বুল আলমিন তিনি যেন আমাদের প্রহাম করেন আলোচনার আজকে বিষয়বস্তু হচ্ছে রমজানের সিয়ামের বিধান হকম সিয়াম বা হকম সিয়াম রমদান রমজান মাসের সিয়ামের বিধান আল্লাহ ইবিন ওসাইম রহমতুল্লাহ আলের প্রসিদ্ধ কিতাব মজালিস শাহর রমাদানের তৃতীয় মজলিস তার আগে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রমজান আগমনে যে সুসংবাদ সাহাবাই কেরামদেরকে হাদিসে রয়েছে সোনানি নাসাইর হাদিস এবং হাদিসটিকে আল্লামা আলবানী সাহিহ তরগিবে প্রথম খণ্ড চারশো নব্বই পৃষ্ঠায় সহি বলেছেন সেই হাদিসটি আপনাদেরকে শোনাই এবং আপনাদেরকে রমজানের মোবারকবাদ জানাই আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে প্রত্যেক মমিন মমেনা যে যেখানে আছেন আর থাকবেন সকলকে যেন এ রমজানের মোবারক এবং তারপরে রহমত বরকত আমাদের নাজিল করেন থেকে বর্ণিত কাল বলেন তোমাদের সামনে রমজান আগমন করেছে শাহরুন মোবারক মোবারক মাস বরকতের মাস তাহলে কিছু কিছু সময়ও বরকত রয়েছে যেমন কিছু কিছু বিশেষ স্থানে যা কোরআন সন্না দ্বারা প্রমাণিত বরকত রয়েছে কিছু কিছু আল্লাহর সৃষ্টিতে বরকত রয়েছে মধুতে বরকত রয়েছে জৈতুনে বরকত রয়েছে কালাজিরাতে বরকত রয়েছে জমজমের পানিতে বরকত রয়েছে ইত্যাদি ফরাদ আল্লাহ আজাল আলাইকুম সিয়ামা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ওপর এই রমজানের সিয়ামকে ফরজ করেছেন তুফতা হফি আবু আবুসামা জি এই হাদিস থেকে জানতে পারলাম এই রমজান মাসের সিয়ামের বিধান যে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং এই রমজান মাসের সিয়াম ফরজ করেছেন এই ফরজ শব্দটি এই হাদিসে এসেছে যার সম্পর্ক আমাদের আজকের বিষয়বস্তুর সাথে যে রমজানের সিয়ামের বিধান আল্লাহ ফরজ করেছেন তুফতাহ ফিহে আবু আবুসামা এতে আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় আকাশের দরজা খোলা হয় রহমতের দরজা খোলা হয় জান্নাতের দরজা খোলা হয় তিন রকম হাদিস এসেছে এর আগের আলোচনায় পেশ করেছি অতগুলা কফি আবু আবুল জাহিম এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় অতগাল্লফি হে মারাদাতু শেয়াতিন বিতাড়িত বদ প্রকৃতির যে শয়তান জিনদের মধ্যেকার যেগুলি বদ প্রকৃতির জিন বদমাস জিন যেগুলি শেয়াতিন জিন সেগুলিকে শেকলাবদ্ধ করে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় ফি হে লাইলাতুন হেয়া খের মিন আলফে শাহর এই রমজান মাসে একটি মাত্র রাত রয়েছে বিশেষভাবে তার ফজিলত রয়েছে তা হচ্ছে হাজার মাস অপেক্ষা সেই রাতটি উত্তম রুম মিন আল ফেশাহাদ সুরাতুল কাদরে আল্লাহ বলছেন ইন্না ফি কাদরে আদরা কাদরে মিন হাজার মাস অপেক্ষা উত্তম বছর চার মাসেরও বেশি ফজিলত রাখে এমন তেরাশি বছর চার মাস যাতে এ রমজান আর এই লাইলাতুল কাদার নেই আর একদিন আর একদিকে রাখেন লাইলাতুল কাদার তার চাইতেও উত্তম হচ্ছে একটি রাত মান হরিমা খাই রোহা কেউ যদি এই রমজান মাসের এই মোবারক রাতটির কদরের রাতটির হাজার মাস অপেক্ষা যে রাতটি উত্তম তার কল্যাণ থেকে বঞ্চিত থেকে যায় ফাঁকা হরিমা তাহলে সে হচ্ছে সত্যিকার অর্থে হতভাগা বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে মাহরুম এ হচ্ছে সোনানে নাসাইর হাদিস যা আপনাদের সামনে আজকের আলোচনা শুরুতে পেশ করলাম এখন আল্লাহ ইবিন ওসাইমি রহমতুল্লাহ আলী কিতাব থেকে আমাদের দর্শ সংক্ষেপে সারা চেষ্টা করি যদিও তাতে বেশ কিছু কথা রয়েছে প্রথম যে বিষয়টি শেখ ইবিন ওসাইম রহমতুল্লাহ আলে বর্ণনা করেছেন তা হচ্ছে ইখওয়ানি আমার ভাইয়েরা ইন্না সেয়াম রমাদান আহাদ ইল ইসলাম রমজান মাসের যে সেয়াম এ হচ্ছে ইসলামের যেসব স্তম্ভ রয়েছে পাঁচটি তার অন্যতম একটি স্তম্ভ বা খুঁটি মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া ইউহাল্লাদিন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারগণ তোমাদের ওপর কি বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাদিন মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর সিয়াম ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো সুরায় বাকারার একশো তেরাশি নম্বর আয়াত থেকে শুরু করে সাতাশি পর্যন্ত এতে রয়েছে এই সিয়ামের বিধিবিধান নবী করিম সাল্লাহ বলেছেন বনিয়াল ইসলাম আল্লাহ খামস ইসলামের বুনিয়াদ কায়েম করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ প্রথম স্তম্ভ হচ্ছে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অর্থাৎ তৌহিদের সাক্ষ্য প্রদান করা ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ রসুল ওয়াইকামিসলা দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সলাদ কায়েম করা আর তা হচ্ছে খামসো সলাদ যেমন অন্য হাদিস বহু হাদিসে রয়েছে পাঁচ অক্ত সলাদ মেরাজের হাদিসে রয়েছে তৃতীয় স্তম্ভ ইতাই জাকাত জাকাত প্রদান করা জি যেসব সম্পদে আল্লাহ জাকাত ফরজ করেছেন সেগুলি যথাযথ জাকাত আদায় করা জাকাত সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমাদের বিশেষ একটি মজলিস হবে যা বিভিন্ন হোসেন রাহমাল্লার কিতাবে রয়েছে ইনশাআল্লাহ তালা আসছে চার নম্বরে হচ্ছে অসমে রমদান রমজান মাসের সিয়াম পালন করা আর পাঁচ নম্বর হচ্ছে বাইতুল্লাহর হজ করা বুখারি মুসলিমের হাদিস জি তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রমজান মাসের সিয়াম দিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন বা খুঁটি দ্বিতীয় নম্বরে যে বিষয়টি শেখ উল্লেখ সেটা হচ্ছে রমজান মাসের সিয়াম যে ফরজ এর ওপর সমস্ত মুসলিম ওম্মার এজমা রয়েছে মুসলিম ওম্মার আলামা ইকরামদের এজমা রয়েছে কখনো এতে ইখতলাফ হয়নি বা ইখতলাফ নেই কেউ কথা বলেনি যে রমজান মাসের শ্যাম ফরজ নয় বা আর কিছু তাহলে এর থেকে বুঝতে পারলাম যে যতগুলি মাসলা মাসাইল রয়েছে শরীয়তে সেগুলি দুই ভাগে বিভক্ত মুজমা আলী যা সর্বসম্মতিক্রমে যে ক্ষেত্রে একমত সবার যে কোনো এখতেলাফ নেই যেগুলিতে যেমন পাঁচ অক্ত সলাৎ ফরজ ইজমা রয়েছে জাকাত ফরজ ইজমা রয়েছে সেয়াম ফরজ রমজান মাসের ইজমা রয়েছে জীবনে একবার হজ ফরজ ইজমা রয়েছে কিন্তু ওমরা ফরজ কিনা না ইজমা নেই মুখতালিফি দ্বিতীয় বহু মাসাইল রয়েছে শরীয়তে যেগুলি হচ্ছে মুখতালিফি যাতে মতবিরোধ রয়েছে কেউ ফরজ ওয়াজেব বলেছেন কেউ মুস্তাব বলেছেন কেউ আর কিছু এমন একটি ফরজ এই রমজান মাসের সিয়াম যাতে কোনো সন্দেহ নেই মালুমান বিদ্যারুরা অকাট্যভাবে ইজমান এই ইয়ান এবং দিন ইসলামের সুস্পষ্ট বিষয় যেটি সর্বজন বিদিত ফেমন আনকার উজু বা সুতরাং কেউ যদি রমজান মাসের সিয়ামের ফরজ হওয়াকে অস্বীকার করে রমজান মাসের সিয়াম ফরজ এটাকে যদি অমান্য করে ফাকাদ কাফারা সে কাফের হয়ে যাবে অস্বীকার করলে কাফের সুতরাং তার ক্ষেত্রে কি করবে তা তাকে তবা করতে বলা হয় ফাইন তাবা সে যদি তবা করে নাই ওয়াকারাবে অজুবেহি আর রমজান মাসের সিয়াম ফরজ এটা যদি সে স্বীকার করে নেয় তাহলে ভালোই কথা মুসলিম থাকলো ওয়াইল্লা কতিলা কাফের মোরতান আল ইসলাম আর না হইলে তাকে হত্যা করা হবে যেহেতু সে ইসলাম থেকে মোরতাদ বিমু জি হ্যাঁ কিন্তু এই কাজটি কে করবে মুসলিম শাসক কোন ব্যক্তি মুফতি আলেম হ্যাঁ বা কেউ করবে না একমাত্র এই কাজটি হচ্ছে দণ্ডবিধান কায়েম করা কাজ হচ্ছে শাসকের লায়োগাসালো এই মৃত ব্যক্তিকে যেই ব্যক্তি এই রমজানের ফরজ অস্বীকারী তাকে গোসুলও দেওয়া হবে না ওয়ালাই কাফন কাফনও দেওয়া হবে না ওয়ালাইউ সাল্লাহ আলহ জানাজার তো পড়া জায়জ নয় ওয়ালাইউদ হবির রহমা রহমতের দোয়া করাও জায়জ নয় আল্লাহ মাফ করুক বা রহম করুক যদি এই কুফুরের অবস্থায় রমজানের সেয়াম অস্বীকার করে মারা যায় ওয়ালাইউদ ফানুফি কাবের মুসলিমিন আর মুসলিমদের কবরস্থানেও দাফন করা যাবে না সুফহান আল্লাহ কত কঠোর বিধান রয়েছে এমন বেদিন সম্পর্কে যেই বেদিন মুসলিম হওয়া সত্ত্বে রমজান মাসের শ্যামকে অস্বীকার করবে বা শ্যামের ফরজিয়াতকে অস্বীকার করবে কি করতে হবে তাহলে সে যদি মারা যায় বা তার মৃত্যুদণ্ড হয় ওয়াইনাম ইউফারুল্লাহ ফিমা খানিন ওয়ুদ ওয়ুদফান তাকে জন বস্তি যেখানে রয়েছে সেখান থেকে অনেক দূরে হ্যাঁ মরুভূমিতে কোথাও গর্ত খনন করে দাফন করে দিতে হবে মানে পুঁতে দিতে হবে লেয়াল্লা ইউজিন নাসবের আয়াতে যাতে করে তার দুর্গন্ধ দ্বারা মানুষের কষ্ট না হয় ওয়াত আজা আহলুল মোশাহাদাতেহি এবং মানুষরা মানুষের নজরে যদি আসে তো মানুষের কবর তার কষ্ট হবে না অনেক দূরে তাকে পুঁতি দিতে হবে যাতে কারো নজরই না আসে তৃতীয় যে বিষয়টি শেখ মিন সাহেব রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন তা হচ্ছে রমজান মাসের সিয়াম কখন ফরজ হইল বলছেন যে রমজান মাসের সিয়াম ফরজ হয়েছে ফিসানাতে সানিয়াতে মেলে হিজরা হিজরতের দ্বিতীয় হিজরিত হিজরত করে গেছেন প্রথম বছর পার হওয়ার পরে দ্বিতীয় বছরে ফরজ হয়েছে রসুল্লাহ সাল্লাহ রবিউল আউ্য়াল মাসে হিজরত করেছেন আর তারপরে এক বছর যাওয়ার পরে দ্বিতীয় বছর রমজান মাস যেটা এসেছে তাতে রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে উল্লাহ সাল্লা সাল্লাম সুতরাং নয় বছর মদিনা মনোয়ারায় অবস্থান করেছেন সিয়াম অবস্থায় রমজান মাসের সিয়াম পেয়েছেন এবং রেখেছেন এ সিয়ামের ফরজ হওয়াটির দুটো স্তর রয়েছে বলছেন ওয়াকানা ফরজ সিয়াম আল আমার হালাতাইন রমজান মাসের সিয়ামের ফরজ হওয়াটির দুটো স্তর রয়েছে আলমার হাতুর উলা প্রথম স্তর কি ছিল বলছেন আত্মাখির বাইনা সিয়াম আল এতাম মা তফজিল সিয়াম আলিহি প্রথম যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হয় তখন অপশন দেওয়া হয়েছিল স্বাধীনতা দেওয়া হয়েছিল মুসলিমদেরকে সাহাবাইকার মহাজির আনসারকে যে যে চাইবে শ্যাম পালন করবে রোজা রাখবে আর যদি কেউ সুস্থ থাকা অবস্থায় বলে যে আমি শ্যাম পালন করব না তাহলে ফি দিয়ে দিলেও চলবে শ্যামের বদল খাবার মিসকিনকে দিয়ে দিলেও চলবে তবে যেই ব্যক্তি শ্যাম পালন করবে সে উত্তম কাজ করলো শ্যাম পালন করা দিয়ে দেওয়ার চাইতে ভালো উত্তম জি এই ছিল প্রথম অবস্থা প্রথম স্তর শ্যাম ফরজের প্রথমখানেই যদি একবারে বাধ্যতামূলক ফরজ করে দেওয়া হইতো তো অনেকের জন্য খিদায় থাকা হয়তো কষ্টকর নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে মূর্তদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে আল্লাহর দিনের বিধিবিধান যখন নাজল হয়েছে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে নাজল হয়েছে যাতে করে মানুষ অভ্যস্ত হয় ওতে কিন্তু দিনের বিধান নাজেল হয়ে যাওয়ার পরে কাউকে বলবে যান না আপনি আস্তে আস্তে করেন আপনি পাঁচ অক্ত পারছেন না তিন অক্ত পড়েন চার অক্ত পড়েন এটা চলবে না আপনি গোটা রমজান রোজা রাখতে পারছেন না আপনি দশটা রাখেন বিশটা রাখেন পনেরোটা রাখেন আস্তে আস্তে বাড়ান না না না এটা চলবে না কিন্তু ওহি নাজেল হওয়ার যুগে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই রকমের সুযোগ সুবিধা বান্দার জন্য ছিল দ্বিতীয় স্তর হচ্ছে যে কোনো অপশন নেই এখন বাধ্যতামূলক প্রত্যেক মুসলিম ব্যক্তি যেই ব্যক্তি শক্তি সামর্থ্য রাখে যার শর্ত সম্পন্ন রয়েছে সিয়াম ফরজ হওয়ার তার জন্য তাইন সিয়াম বেদুনে তাখির কোনো অপশন ছাড়া সিয়াম পালন করতে হবে এখন সুস্থ থাকা অবস্থায় আর বাড়িতে থাকা অবস্থায় কেউ অথবা স্থায়ী রোগী নয় আর ফিরিয়ে দেবে চলবে না সিয়াম রাখতেই হবে এই মর্মে সহিব খারি মুসলিমে হাদিস রয়েছে সালামিন আকবর আল্লাহ তালা আনহ থেকে তিনি বলছেন লাম্মা নাজারত ওয়ারাল্লাজিন কোন ফিদিয়াতুন তম মিসকিন যখন এই আয়াত নাজেল হইল ওই লোকদের এই আয়াতের দুটি তফসির রয়েছে তার একটি তফসির এখানে এইভাবে বর্ণনা করা হয়েছে ওই সব লোকদের ক্ষেত্রে যারা শ্যাম পালনের শক্তি সামর্থ্য রাখে ইয়তি কোনো মানে শক্তি সামর্থ্য রাখে এই অর্থ এখানে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ফি দিয়ে অত্যন্ত আম মিসকিন এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যেতে পারে তখন কি ছিল বিধান প্রথম দিকে কানামান আরাদা ইফতেরা ওয়াফতা দিয়া যে চাইতো যে আমি শ্যাম পালন করব না আমি দিনে পানাহার করব ওয়াফতা দি ফিরিয়ে দিয়ে দিত ইয়ানি ফালা সেটা করতে পারতো হাত্তা নাজালাতে চার নম্বর যে বিষয়টি শেখ হুসেন রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন তা হচ্ছে রমজান মাস শুরু হইল কি না কীভাবে প্রমাণিত হবে আর কখন থেকে আমরা শ্যাম শুরু করব বলছেন ওলাইয়া যে বসম হাত প্রবেশ করে গেছে শুরু হয়ে গেছে যখন যেমন আমরা আজকে জানতে পেরেছি নিশ্চিতভাবে মাগরীবের বেসলাত হয়ে গেছে চাঁদ দেখা দিয়েছে তোমায়ের নামক স্থানে রিয়াদ আর কাসিমের মাঝখানে একটি শহর রয়েছে ছোট্ট গ্রাম শহর তোমায়ের সেখানে আজকে চাঁদ দেখা দিয়েছে ফালা ইয়েসু মোকাবেলা দখুল ইশাহার সুতরাং কোন ব্যক্তি অনমান ভিত্তিক রমজান মাস শুরু হয়নি আগে থেকেই শ্যাম শুরু করে দিয়েছে এটা করবে না এটা করা মোটেই জায়জ নয় বরং গনহার কাজ কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস রয়েছে তোমাদের কোনো ব্যক্তি রমজানের এক অথবা দুই দিন আগে যেন অগ্রিম শ্যাম না শুরু করে দেয় ইল্লাইয়াকুন রাজুলুন তবে কোন ব্যক্তি যদি এমন হয় কানা ইয়াসুম ও তার সাপ্তাহিক সিয়াম আগে থেকে চলে আসছিল উদাহরণস্বরূপ সোমবার আর বৃহস্পতিবার ফালিয়াসুম জালেকার ইয়ম তাহলে সেই দিন সে সিয়াম পালন করুক যেমন আজকে বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার যদি কার গোটা বছর অভ্যাস থাকে কারো প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখে তাহলে আজকে তিরিশ তারিখেও তার জন্য সিয়াম পালন করা রোজা রাখা বৈধ বা জায়জ এখন প্রশ্ন হচ্ছে যে রমজান মাস যখন প্রবেশ করবে তখনই আমরা শ্যাম শুরু করতে পারবো তো রমজান মাস প্রবেশ করলো কি না এটা জানার উপায় কি মাধ্যম কি বলছেন যে দুটোর একটি উপায়ে আমরা নিশ্চিত হব যে রমজান মাস প্রবেশ করেছে প্রথম হচ্ছে রুয়াত হেলালিহি চাঁদ দেখা চাঁদ দেখেন নিজে দেখবেন অথবা বিশ্বস্ত কোনো মুসলিম চাঁদ দেখবে রুইয়াত হিলালি চাঁদ দেখা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে জেনে নিলাম যে হ্যাঁ রমজান মাস শুরু হয়ে গেছে দলিল কৌলিহি তাল মোহান আল্লাহর বাণী ফমান শাহিদ আমিন কুমুর শাহরা ফালিয়াসুম কোনো ব্যক্তি যদি রমজান মাসে উপস্থিত হয়ে যায় রমজান মাসে উপস্থিত হয়ে গেছে মানে সে রমজান মাস পেয়ে গেছে শাহিদা শাহিদা মানে মোশাহাদা করো দেখাও হয় রমজান মাস দেখে নিয়েছে মানে চাঁদ দেখে নিয়েছে ফালিয়াসুম তাহলে সে অবশ্যই রোজা রাখবে অবশ্যই সিয়াম পালন করবে নবী করিম সাল্লা সাল্লামের বুখারি মুসলিমের মুতাফাক আলী হাদিস রয়েছে এজারা আইতুমুল হেলাল ফাসুমু যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম রাখো হেলাল মানে হেলাল রমদান রমজান মাসের হেলাল চাঁদ যখন তোমরা দেখে নেবে ফাসুমু তখন তোমরা সিয়াম পালন করা শুরু করো আর এই চাঁদ দেখার জন্য এটা শর্ত নয় যে ইয়ারাহকুল্ল আহিদ বে নাফসিহি প্রত্যেককে দেখতে হবে না যেমন আমরা দেখিনি সরাসরি বল ইজা মাইয়াস মাইয়াসবত বে শাহাদাতিহি দখুল ওয়াজাব আসম আল জমি বরং এমন কোন ব্যক্তি যদি চাঁদ দেখতে পায় রমজান মাসের যার সাক্ষীতে রমজান মাস প্রবেশ করা প্রমাণিত হয় তাহলে সকল মুসলিমের জন্য সেয়াম পালন করা ফরজ হয়ে যায় এখন সেই দেশের সেই অঞ্চলের সকল মুসলিমের জন্য না সারা বিশ্বের সকল মুসলিমের জন্য এই ক্ষেত্রে ফোকাহিকেরামদের দুটি মত রয়েছে কিন্তু এক জায়গার বা মক্কা মদিনার দেখাতে সারা বিশ্বের লোক শ্যাম পালন করবে এর উপর চোদ্দশো বছর ইতিহাসে কখনো একমত হতে পারেনি উম্মতে মুসলাম ফোকাহারা সুতরাং যেমনটা চলে আসছে দিন রইয়া প্রত্যেক দেশ প্রত্যেক অঞ্চলের লোকেরা দেখবে এবং দেখার ভিত্তিতে চাঁদ দেখা প্রমাণিত হওয়ার ভিত্তিতে তারা শ্যাম পালন করবে এই ফতোয়ার উপর অধিকাংশ আলামারা রয়েছেন এবং তার উপরই থাকা উচিত এখন যেই ব্যক্তি চাঁদ দেখলো তার ক্ষেত্রে কোনো শর্ত আছে কিনা বলছেন শেখ সাইম রহমতুল্লাহ আলী বলছেন যে হ্যাঁ তার ক্ষেত্রে শর্ত হচ্ছে আইয়াকুনা শাহেদ বালেগান আকেলান মুসলিমান মৌসুকান বেখবরিহি বেখবরিহি লে আমানতিহি অবসারিহি সেই ব্যক্তি যে চাঁদ দেখল বা চাঁদ দেখার কথা দাবি করলো সে যেন সাবালক হয় নাবালক না হয় আকেলান সে পাগল না হয় হ্যাঁ বিবেকবান হয় মুসলিমান সে যেন মুসলিম হয় কোনো অমুসলিম না হয় মৌসুকান বিখাবারিহি তার খবরের উপর যেন আস্থা করা যায় কিসের জন্য লে আমানাতি সেই ব্যক্তি বিশ্বস্ত আমানতদার কখনো মিথ্যা কথা বলে না অহরহ যে মিথ্যা কথা বলে না থেকে এই ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারে যে সত্য বলে আর মিথ্যা বলে হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে অহরহ মিথ্যা কথা বলে দিনের ক্ষেত্রে একবার মিথ্যা কথা বলেছেন না না তাদের তার কথা নেওয়া যাবে না অবসারিহি অথবা সেই ব্যক্তি আমানতের দিক দিয়ে তো ভালো কিন্তু তার দৃষ্টিশক্তি দুর্বল তাহলে সেই ব্যক্তি আস্থাভাজন নয় তাহলে তার দৃষ্টিশক্তিও প্রখর হইতে হবে আর তার আমানত বিশ্বস্ততাও ঠিক থাকতে হবে এই রকম যদি হয় এই শর্তগুলি তাহলে তার দেখায় যথেষ্ট এই মর্মে আবদুল্লাহ বিন আব্বাস আদি আল্লাহ তালাহন আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে তিনি বলছেন যা আর আবি নবী সাল্লাম একজন বেদুই নবী সাল্লামের কাছে আসলো আসার পরে বলল ইন্নি রায়তুল হেলাল ইয়ানি রমাদান আমি রমজানের হেলাল চাঁদ দেখেছি ফাঁকাল রসুল্লাহ সাহেব যেহেতু ওই লোককে চেনতেন না তো সে মুসলিম কিনা একটু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস কর আতাসাদু আল্লাহ ইলাহিল্লাহ তুমি কি সাক্ষ্য প্রদান করছো লা ইলাহিল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই কালিমা এবার শাহাদাত দান করো কালা নাম সে বললো যে হ্যাঁ কালা তারপরে রসুল্লাহ বললেন আতাসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তুমি কি সাক্ষ্য প্রদান করছো যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রসুল তালা নাম সেই লোক বললো যে হ্যাঁ অবশ্যই তাহলে ইরাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসোল্লাহ এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানকারী ছিল সে অর্থাৎ সে মুসলিম ছিল কালা তখন রসুল্লাহ বললেন ইয়া বেলাল হে বেলাল আজদেন ফিন্নাস লোকজনের মাঝে ঘোষণা করে দাও বা জানিয়ে দাও লোকজনকে ফালিয়া সুমু গাদান আগামীকালকে যেন সেয়াম রাখে আখরাজ হুসাবা ইল আহমদ ইমাম আহমদ ছাড়া কতব সিদ্দার হাদিস এটি বোখারি মুসলিম আবুদাউদ্দিন আসাই মিজিবিন মাজা সব কিতাবে হাদিসটি রয়েছে <clears throat> আচ্ছা যদি কারো খবর এর উপর আস্থা করা সম্ভব না হয় সে আস্থা ভাজন বা বিশ্বস্ত ব্যক্তি না হয় কারণ বিকনি মারুফান বিল কাজিব মিথ্যা কথা বলে অবিতাসার অথবা যে কোনো কথা চট করে বলে বেশি আগে ভাগে কথা বলা অভ্যাস জি আউকান দাইফ আল বাসার অথবা দৃষ্টিশক্তি যদি দুর্বল থাকে তাহলে ফালায়াসপতু শাহরবে শাহাদাতি এইরকম লোকের সাক্ষীতে রমজান মাস প্রবেশ করা প্রমাণিত হবে না কারণ সত্যতে সে সত্য কথা বলছে কি না তার কথা সত্য কি না তাতে সন্দেহ হয়ে যাচ্ছে সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে এখন রমজান মাস প্রমাণ করার জন্য একজনের দেখা যথেষ্ট না দুইজন শর্ত দুইজন হলে ভালো কিন্তু দুইজন শর্ত নয় রমজান মাস প্রবেশ করার ক্ষেত্রে তাই বলছেন শেবিন ওসাইমিন ওয়াসমত দখুল শাহের রমাদান খাস সাতান বে শাহাদাতে রাজলিন ওয়াহিদিন একজন ব্যক্তিও যদি সাক্ষী দেয় যে আমি রমজান মাসের চাঁদ দেখেছি তাহলে রমজান মাস প্রবেশ করা প্রমাণিত হয়ে যাবে যে রমজান শুরু হয়ে গেছে খাস সাতান বিশেষ করে খাস করে তাহলে বোঝা যাচ্ছে যে রমজান মাস পার হওয়ার ক্ষেত্রে ঈদের চাঁদ উঠল কি না এই ক্ষেত্রে না না ঈদ করার জন্য রমজান মাস শেষ করার জন্য দুইজন সাক্ষী অবশ্যই তো হবে একজনের দেখা যথেষ্ট হবে না আবদুল্লাহ বিন ওমর আল্লাহ তালা থেকে এর দলিল প্রমাণিত রয়েছে তিনি বলছেন যে তারা আন্না হেলালা লোকজন চাঁদ দেখার চেষ্টা করলো আন্নি তহু আমিও দেখলাম লোকজনের মাঝে আর তারপরে নবী সাল্লাহ আলী সাল্লামকে আমি জানাইলাম যে আমি দেখেছি অন্য লোকেরা দেখার চেষ্টা করেছে কিন্তু হয়তো দেখতে পাইনি কিন্তু আমি দেখেছি ফাসামা রসুল্লাহ সব নিজের শ্যাম রাখলেন ও আমার আন্না সবে শ্যামী এবং নবী সাম সাহাবাই কেরামদেরকেও শ্যাম পালনের নির্দেশ দিলেন যে তোমরা রমজানের শ্যাম শুরু করে দাও একজন সাহাবি আবদুল্লাহ বিন উমার রদি আল্লাহ তালানহ শুধু দেখেছিলেন আবু দাউদ এবং মুস্তাদরা হাকিমের হাদিস কোন ব্যক্তি যদি চাঁদ দেখার ক্ষেত্রে নিশ্চিত হয় তাহলে তার ওপর ফরজ দায়িত্ব হচ্ছে যে মুসলিম শাসকদেরকে এই বিষয়টি জানাবে বা মুসলিম যারা দায়িত্বশীল বা মুসলিম দেশে মুসলিম যারা দায়িত্বশীল ইসলামী সংগঠনগুলি যারা দায়িত্বে রয়েছে বা মসজিদ বা ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে বিষয়টি জানাবে এইরকমই সওয়াল মাসের চাঁদ দেখার ক্ষেত্রে জিলহাজ মাসের চাঁদ দেখার ক্ষেত্রেও যখন কোনো ব্যক্তি দেখতে পাবে তখন জানিয়ে দেওয়া ফরজ হ্যাঁ জানিয়ে দেওয়া ফরজ কারণ এগুলির সাথে সম্পর্ক হচ্ছে সেয়ামের তারপরে ঈদ করার হজ করার সুতরাং চাঁদ দেখার যখনই প্রমাণ হবে কারো কাছে যে আমি চাঁদ দেখেছি তখন সেটি দায়িত্বশীলদেরকে জানিয়ে দেওয়া আবশ্যক পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে চাঁদ দেখা হলো কোথাও কেউ দেখলো আমাদের জন্য জরুরি নয় যে কে চাঁদ দেখেছে কোনো ব্যক্তি চাঁদ দেখলো এবং সেই ব্যক্তি মুসলিম সরকারের কাছে বা মুসলিম সংগঠন বা মুসলিম প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল তাদের কাছে সংবাদটি পৌঁছে দিল আর সেটি রেডিওর মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে খবরটি পৌঁছে গেল বিশ্বস্ত সূত্রে খবরটি যখন পৌঁছে গেল তখন তার অনুযায়ী আমল করা আমাদের জন্য আবশ্যক যে রমজান মাস শুরু হয়ে গেছে অথবা রমজান মাস শেষ হলো এখন ইত্যাদি অর্থাৎ আমরা যেসব যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলির মাধ্যমে যদি আমরা নিশ্চিত হতে পারি যে হ্যাঁ চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে তাহলে আমরা সেটার উপর আমল করব এই জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বেলাল রাজি আল্লাহ তালানহকে ঘোষণা করতে বললেন যে লোকজনকে জানিয়ে দাও যে আগামীকালকে যেন লোকেরা সে আম পালন করে রোজা রাখে নবী করিম সাল্লা সাল বলেছেন বোখারি মুসলিম হাদিস রয়েছে এ রায়তুল হেলালা ফাসম যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা শ্যাম শুরু করে দাও ওয়াইজা রায় তুমহ ফাফতির যখন তোমরা চাঁদ দেখতে পাবে সওয়াল মাসের তখন তোমরা শ্যাম ছেড়ে দাও ইফতার করে দাও কালা সাল্লাহ আলি নবী আরও বলেছে ইন শাহেদা শাহেদান মুসলিমান ফাসুম ও আফতেরু দুইজন যদি সাক্ষী দেয় মুসাদ আহমদ হাদিস রয়েছে দুইজন যদি সাক্ষী দেয় মুসলিম তাহলে তোমরা শ্যাম পালন করো এবং ইফতার করো তাহলে শ্যাম এবং ইফতারের ক্ষেত্রে নবীসম এই হাদিস সে বলা হয়েছে দুইজনের কথা কিন্তু শ্যাম শুরু করার ক্ষেত্রে এর আগে যেহেতু হাদিস রয়েছে যে একজনের দ্বারা প্রমাণিত হবে এই জন্য বিশেষ করে শ্যাম ছাড়ার ক্ষেত্রে অর্থাৎ রমজান মাস শেষ হলো কিনা উনত্রিশে নাকি তিরিশ করতে হবে এই ক্ষেত্রে দুইজন ব্যক্তির দেখা যখন প্রমাণিত হবে তখনই আমরা রমজান শেষ হয়েছে এটা ভেবে নেব বা সকালে চাঁদ দেখা দিয়েছে ছয় নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে আগের বিষয়ের সাথে সম্পর্কিত আগের বিষয়ে যে বিষয়টি বললাম সেটা হচ্ছে যে রমজান মাস শুরু হলো কি না এটা জানবো কি করে তো বলেছিলাম যে দুইয়ের এক দুটো পন্থার একটি পন্থা হইতো একটা হচ্ছে চাঁদ দেখা প্রমাণিত হওয়া চাঁদ দেখা প্রমাণিত হলো না যদি চাঁদ দেখা প্রমাণিত না হয় তাহলে আর একটি পন্থা হচ্ছে মাস পুরা করা আর মাস পুরা মানে আরবি মাস উনত্রিশ এবং তিরিশ হয় তাহলে উনত্রিশে চাঁদ দেখার চেষ্টা করলাম উনত্রিশের পরে চাঁদ দেখা যখন গেল না তিরিশ পুরা করে নিলাম যেমন তিরিশ পুরা হয়ে গেল তখন চোখ বন্ধ করে আমরা তখন ধরে নেব যে হ্যাঁ এখন সাবান তিরিশ যেহেতু পুরা হয়ে গেছে তার নিশ্চিত এখন রমজান তাই বলছেন দ্বিতীয় যে বিষয়টি যার দ্বারা মিম্মা ইহকামফি হবে দখলি সার যার মাধ্যমে রমজান মাস শুরু হয়ে গেছে বা রমজান মাসে তিরিশ রোজা তিরিশ শ্যাম হয়ে গেছে আর তারপরে এখন সওয়াল শুরু হয়ে গেছে ঈদ করতে হবে এটা প্রমাণিত হবে কি দিয়ে একমাল উসাহারি সাবেক গত মাস পূর্ণ করা কতটা সালাসিয়ান ইয়ামান তিরিশ দিন কেন লিয়ান্না শাহর আল কামারি লাইম খান ইয়াজিদ আলা সালাসিয়ান কারণ চাঁদের মাস তিরিশের বেশি কখনো হয় না আর উনত্রিশের কম হয় না তিরিশের বেশি হয় না আর উনত্রিশের কম হয় না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে বলেছেন আশাহরু হা কাদা ওয়াহা কাদা ওয়াহা কাদা একবার এইভাবে বললেন আশাহরু হা কাদা ওয়াহা কাদা ওয়াহা কাদা তিরিশ আর আরেকবার একটা আঙ্গুল কমিয়ে শেষবার বললেন তার মানে উনত্রিশ <clears throat> রসুল্লাহ সাল্লাহ এই মর্মে বলেছেন যখন চাঁদ দেখা গেল না যখন উনত্রিশ তারিখের পরে চাঁদ দেখা গেল না তাহলে আমরা তিরিশ পুরা করে নিয়ে নিশ্চিত হয়ে যাব যে হ্যাঁ এখন আমাদের মাস শেষ হয়ে গেছে সুতরাং আর এক মাস শুরু হয়ে গেছে মানে রমজান শুরু হয়ে গেছে অথবা রমজান শেষ হয়ে সওয়াল শুরু এই মর্মে দলিল বলছেন রসুল্লাহ সাল্লাম সুমুলের রুইয়াতিহি তোমরা চাঁদ দেখে শ্যাম পালন করো ও আফতের উলে রুইয়াতিহি আর তোমরা শ্যাম ছাড়ো ইফতার করো মানে রোজা ছাড়ো শেষ করো লেরুইয়াতে চাঁদ দেখে অর্থাৎ সওয়াল মাসের চাঁদ দেখা গেলে তোমরা এখন ইফতার করে দাও যে এখন রমজান শেষ ফাইন গুমিয়া আলাইকুম শাহর যদি তোমাদের আকাশে মেঘ থাকে ফাউদ্দু সালাসিন তাহলে তোমরা ত্রিশ গণনা করে নাও রহ মুসলিম এবং বুখারিতে রয়েছে গম্মিয়ার জায়গায় ফাইন গব্বি আলী কুফা আকমেল ইদ্দাতা শাহবান আসালাসিন যদি আকাশে আকাশে মেঘমালা থাকে বা আকাশে মেঘ থাকে যার ফলে দেখতে পাচ্ছ না তাহলে বা দেখা সম্ভব হচ্ছে না তাহলে ফাঁক মেলু এই দাতা শাহবান আর সারা শাহবানের তিরিশ তোমরা পূর্ণ করে নাও এই ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস এছাড়াও বেশ কিছু হাদিস মর্মে রয়েছে সাত নম্বরে যে বিষয়টি শেখ ইবিন সাইম রহমতুল্লাহ আলোচনা করেছেন সেটা হচ্ছে যে এই এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলি আলোচনা আসলো তার দ্বারা সুস্পষ্ট হয়েছে যে আন্নাহুল্লাহসাম রমাদান কাবলা রুয়াতে হি চাঁদ দেখার আগে বা চাঁদ দেখা প্রমাণিত হওয়ার আগে রমজান মাসের সেয়াম রোজা শুরু করা যাবে না ফাইনলাম ইউরাল হেলাল উকমেলা সাবান ও সালাসিন যদি চাঁদ না দেখা যায় উনত্রিশের পরে তাহলে সাবানকে ত্রিশ পুরা করে নিতে হবে সাবানকে তিরিশ পুরা করে নিতে হবে সাবানকে তিরিশ না পুরা করে যে কেউ যদি তিরিশে রোজা রাখা শুরু করে বলছেন জায়জ নয় বলাই ওসাম ইয়ামুসালাসিনা মেনো সাবান মাসের ত্রিশ তারিখে রোজা রাখা শ্যাম পালন করা জায়জ নয় সন কাহান আম গাইমান সে আকাশে মেঘমালা থাক অথবা আকাশ স্পষ্ট থাক কোনো অবস্থাতে তিরিশ তারিখে সতর্কতামূলক রোজা রেখেই নি এইরকম করা যাবে না কারণ এই মর্মে আম্মার ইবিন ইয়াসের রাজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত হদিস রয়েছে রসুর উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মন সাম আল্লাদি ইউশাক কফি মন সাম আল ইয়ম মন সাম আল ইয়ম আল্লাদি ইউশাক কফি ফকাদ আসাহাব আল কাসিম সাল্লাহ আলী আসাল্লাম যেই ব্যক্তি এমন দিনে শ্যাম পালন করল যেই দিনে সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে যে সেটা সাবানের তিরিশ তারিখ না রমজান মাসের প্রথম তারিখ এই হচ্ছে তাতে সন্দেহ রয়েছে যে সাবানের তিরিশও হতে পারে আবার রমজানের প্রথম তারিখও হতে পারে এই রকমের সন্দেহের ভিত্তিতে কেউ যদি রোজা শুরু করে দেয় শ্যাম পালন করা শুরু করে দেয় ফাঁকাদ আসা আবাল কাসিম সাল্লাহ ইসলাম নিশ্চিত না হয়ে রমজান প্রবেশ হওয়া নিশ্চিত না হয়ে যদি শ্যাম পালন করা শুরু করে দেয় তাহলে সেই ব্যক্তি আবুল কাসেম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নফরমানি করল হাদিস ইমাম আবু দাউদ মিজি নাসাই বর্ণনা করেছেন ইমাম বখারি রহমতুল্লাহ আলী হাদিসটিকে মোয়াল্লাক মানে সানাদবিহীন প্রথম দিক থেকে সানাদবিহীন বর্ণনা করেছেন এই ছিল আজকের মোটামুটি আলোচনা আল্লাহ শরীফুল রহমতুল্লাহ আলের তৃতীয় মজলিসের আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলম যেন আমাদের জন্য এই রমজান মুবারক মাসকে মুবারক করেন এবং আমাদেরকে হেদায়তের অনুসরণের তৌফিক দান করেন ধ্বংস আর সর্বনাশ সের যেসব কারণ রয়েছে সেসব কারণ থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ রবুল্লা আলমিন এই মাসকে আমাদের জন্য কল্যাণের মাস বরকতের মাস রহমতের মাস মার্জনার মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস যেন বানিয়ে দেন এবং আল্লাহ আমাদেরকে যেন নেকির কাজের জন্য তৌফিক দান করেন আল্লাহ আইন আলা দিক রেখা ওয়া শুক রেখা ওয়া হোসনে ইবাদাতিক আল্লাহ আমাদেরকে গোনহার রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গোনহার রাস্তাগুলিকে আমাদের সামনে যেন আল্লাহ বন্ধ করে দেন গোনহার রাস্তাগুলিকে আল্লাহ যেন সংকীর্ণ সংকুচিত করে দেন এবং আমাদেরকে যেন ক্ষমা করে দেন আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দেন আমাদের দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা মোমেন আজ চলে গেছে আল্লাহ তাদের যেন ক্ষমা করে দেন সমস্ত মুসলিমদের আল্লাহ যেন তার রহমতে ঢেকে নেন এবং ক্ষমা করে দেন ইয়া রহমান রাহমিন রব্বানা ফিল্লানা আলী ইখানিন আল্লাহ সাবাকুন আবিল ইমান ولا تجعل في قلوبنا غلا للذين ربنا ولاجالفی قلوب امن محمد کے دور کر دین و صلی اللہ وسلم محمد ولا علیہ وصحب اجمعین الى يوم الحمبانی